บุ๊กทูแปดสิบหกเชียชีเชียชีคำถาม อดีตการสองปรสโนอติตกาลดุยปรสโนอติตกาลดุยคุณผูกเน็กไทเส้นไหน তুমি কোনটায় পড়েছিলে তুমি কোনটাই পড়েছিলে คุณซื้อรถคันไหนแล้ว তুমি কোন গাড়িটা কিনেছ তুমি কোন গাড়িটা কিনেছ คุณได้รับหนังสือพิมพ์ฉบับไหน তুমি কোন খবরের কাগজ নিয়েছিলে তুমি কোন খবরের কাগজ নিয়েছিলে คุณได้เห็นใคร আপনি কাকে দেখেছিলেন আপনি কাকে দেখেছিলেন คุณได้พบใคร আপনি কার সাথে দেখা করেছিলেন আপনি কার সাথে দেখা করেছিলেন คุณได้เจอใครที่รู้จัก আপনি কাকে চিনতে পেরেছিলেন আপনি কাকে চিনতে পেরেছিলেন คุณตื่นนอนกี่โมง আপনি কখন উঠেছেন আপনি কখন উঠেছেন คุณเริ่มตั้งแต่เมื่อไหร่ আপনি কখন শুরু করেছেন আপনি কখন শুরু করেছেন คุณเสร็จตั้งแต่เมื่อไหร่ আপনি কখন শেষ করেছেন আপনি কখন শেষ করেছেন ทำไมคุณถึงตื่นนอน আপনি কেন জেগে উঠেছেন আপনি কখন জেগে উঠেছেন ทำไมคุณถึงเป็นครู আপনি কেন শিক্ষক হয়েছেন আপনি কেন শিক্ষক হয়েছেন ทำไมคุณถึงนั่งรถแท็กซี่ আপনি কেন ট্যাক্সি নিয়েছেন আপনি কেন ট্যাক্সি নিয়েছেন คุณมาจากไหน আপনি কোথা থেকে এসেছেন আপনি কোথা থেকে এসেছেন คุณไปไหนมา আপনি কোথায় গিয়েছিলেন আপনি কোথায় গিয়েছিলেন คุณไปอยู่ที่ไหนมา আপনি কোথায় ছিলেন আপনি কোথায় ছিলেন คุณไปช่วยใครมา তুমি কাকে সাহায্য করেছিলে তুমি কাকে সাহায্য করেছিলে คุณเขียนถึงใคร তুমি কাকে লিখেছিলে তুমি কাকে লিখেছিলে คุณตอบใคร তুমি কাকে উত্তর দিয়েছিলে তুমি কাকে উত্তর দিয়েছিলে